সুখ্যাতি বৃদ্ধি করে দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে মিথ্যে মানুষের মান মর্যাদাকে নষ্ট করে দেয় মিথ্যার মাধ্যমে মানুষের পরকাল হারিয়ে যায় তাই আমরা একটা কথা পূর্ব থেকে অবগত আছি যে আসিদক ইঞ্জি অলকিদব ইহুলিক সত্য মানুষকে রক্ষা করে মিথ্যা মানুষকে ধ্বংস করে তাই সত্য মিথ্যা সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনারা গুরুত্ব সহকারে শুনলে আশাবাদী আপনারা একটা সুন্দর পথে পৌঁছিতে পারবেন ইহকালের সফলতা এবং পরকালের সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আমরা প্রথমে সত্য মিথ্যার বিষয়টি আমরা যারা দিন প্রচার করছি তাদেরকে লক্ষ্য করে পেশ করি তাতে আপনারাও জানতে পারবেন আমাদের অবস্থা কি এবং আমাদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসুল কি বলেছেন আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আল্লাহ তালা অত্র আয়াতে আল্লাহকে ভয় করার জন্য বলেছেন আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য বলেছেন আল্লাহকে ভয় করার বিষয়টি নির্ভর করে আল্লাহকে জানার উপরে মানুষ যদি আল্লাহকে জানতে পারে তাহলে সে আল্লাহকে ভয় করবে আর যদি আল্লাহকেও না চিনে না জানে তাহলে তা আল্লাহকে ভয় করার বিষয়টি আসে না এ কারণেই তো আল্লাহ তালা বলেছেন ইন্নামা একশাল্লাহ মিন এবাদিহিল ওলমাও আল্লাহকে ভয় করে ওরাই যাদেরকে আমরা আলেম বলে জানি যারাকে আমরা জ্ঞানী মনে করি এ কারণেই তো রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আর দুনিয়া মালুনাতুন ও মালুনাতুন মাফিহা গোটা পৃথিবী হচ্ছে অভিশপ্ত আর এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সেটাও অভিশপ্ত ইল্লে দিকরাল্লাহে অমান ও আল্লাহ শুধুমাত্র আল্লাহর জিকির অভিশপ্ত নয় এরপরে যেটা আল্লাহ রসুল বললেন সেটা হচ্ছে আলেমান অমত আলেমান যারা জ্ঞানী জ্ঞান শিখিয়ে দেয় আর যারা জ্ঞান চর্চা করে অর্জন করে এরা দুই শ্রেণীর মানুষ অভিশপ্ত নয় এ কারণেই আল্লাহ তালা বলেছেন ফা আলাম আন্না ইলাহা ইল্লাহ ফিরলে দাম্বিক অলিল মিনা অল তোমরা প্রথমে এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আগে জ্ঞান অর্জন করে নাও আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তারপরে অস্তাক ফিরিলে দাম্বেক এখন তুমি তোমার পাপের জন্য ক্ষমা চাও এই কারণে অন্য জায়গাতে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা বলে রব্বি আজনাব্ত দাম্বান হে আমার প্রতিপালক আমি পাপ করেছি ফাঁক ফেরহলি তুমি আমাকে মাফ করো ফয়াকুল রব্বহু তালা তখন তার প্রতিপালক আল্লাহ তালা বলেন আ আলেমা আব্দি আন্নাহুল রাব্বান আসলে আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন এ দেখেন জানার বিষয়টি চলে আসছে আল্লাহ তালা নিজেই বলছেন আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি তাকে শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন আসলে কই এইভাবে জানে যে আমি তাকে শাস্তি দিতে পারি আমি তাকে ক্ষমা করতে পারি যদি এইভাবে জেনে শুনে আমাকে বলে কাদ গাফর তাহলে আমি তাকে মাফ করে দিলাম সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম যে মানুষ আল্লাহকে ভয় করবে এ কথা ঠিক কিন্তু তার ভয় করাটা নির্ভর করে আল্লাহকে জানার উপরে অত্র আয়াতে আল্লাহ তালা বলেন যে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সত্যবাদীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ তালা আদেশ করেছেন যেহেতু সত্যবাদী হওয়ার জন্য আল্লাহ তালা আদেশ করেছেন কাজেই আমাদেরকে সত্যবাদী হওয়ার জন্য একান্ত চেষ্টা করতে হবে সত্যবাদী হওয়া ছাড়া ইহকালে এবং পরকালে সফলতার কোনো সুযোগ নেই এ কারণেই আল্লাহ তালা আমাদের নবীকে বলেন কুল আপনি বলুন হে আমার প্রতিপালক তুমি আমাকে যেখানে নিয়ে যাওয়া সেখানে সত্যবাদী করে নিয়ে যাও এলাকার লোকজন আমাকে সত্যবাদী বলে আর যেখান থেকে তুমি আমাকে বের করবা যে এলাকা থেকে আমি চলে যাব সে এলাকার লোকজন আমাকে সত্যবাদী বলে এটা তুমি আমাকে দান করো মিল্লাদুনকা সুলতান নাসিরা আর তুমি তোমার পক্ষ থেকে একটা জোরালো সাহায্য প্রদান করো আমি যেন আমার সত্য কথা সমাজে বলতে সামান্যত দ্বিধা না করি সংকোচ না করি এরকম একটা তুমি সাহায্য আমাকে করো যারা ব্যাখ্যা বিশ্লেষণে ভুল করেছেন তারা এখানে একটা অনুবাদ করেছেন হ্যাঁ আমার প্রতিপালক তুমি আমাকে একটা শক্তিশালী রাষ্ট্র ক্ষমতা প্রদান করো এই ব্যাখ্যা এই অনুবাদ বিগত অতীতের কোনো বিদ্যান করেননি কাজেই আয়াতের এই অর্থ এই ব্যাখ্যা নয় বলছিলাম যে আল্লাহ তালা আমাদের নবীকে বলে দিচ্ছেন যে আপনি এই দোয়া করুন যে আমি যেখান থেকে বের হব সেখানকার লোকজন আমাকে সত্যবাদী বলে তুমি এটা আমার জন্য করে দাও আর যেখান আমি যাব সেখানকার লোকজন আমাকে সত্যবাদী বলে এই ব্যবস্থা তুমি আমার করে দাও আল্লাহ আল্লাহতালা এই কথা আমাদের নবীকে বলতে বললেন সত্যবাদী বিষয়টি যে কত গুরুত্বপূর্ণ যেই দিন রাসুল সাল্লাহ আলি সাল্লাম সকালে বললেন যে আজ রাতে আমি বায়তুল মোকাদ্দাস হয়ে মেরাজে গেছিলাম বায়তুল মোকাদ্দাসে গিয়ে দুরেকাত সলাত আদায় করলাম সমস্ত নবীগণকে নিয়ে তারপর আমি আল্লাহ তালার কাছে গেলাম মেয়েরাজ ঘটল এই কথাটি মক্কার সেরা অস্বীকার করেছিল এটা হয় কি করে এত দূরের পথ সে রাতে যেতে পারে কি করে আবার রাতে রাতে আসতে পারে কি করে কিন্তু তারা তো আসলে আল্লাহ তালার অলৌকিক ক্ষমতাকে জানে না কেননা তারা আল্লাহকে জানে না চিনে না তারা পরীক্ষা করার জন্য আল্লাহ রসুলকে বলল বলেন তো দেখি বায়তুল মোকাদ্দাসের ঘরটি কেমন কতটি পায়া রয়েছে বিস্তারিত বিষয়টি তুমি আমাদেরকে বলো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে ওই সময়তে বায়তুল মোকাদ্দাস আমার চোখের সামনে তুলে ধরা হলো আমি দেখে দেখে তাদের বলতে লাগলাম সব কিছু বলে দিলাম এরপরেও তারা বিশ্বাস করে না তারা বলতে লাগলো এটা হয় কি করে আসলেই যে এ পাগল হয়ে গেছে তার এটা একটা প্রমাণ তখন আউবাক্কার সিদ্দিককে তারা বলল যে দেখো আউবাক্কার সিদ্দিক তোমার নবী পাগল না হলে কথা বলে কি করে তিনি নির্দ্বিধায় উত্তরে বলেছিলেন আমার নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম এই কথা যদি বলে থাকেন তাহলে তিনি সত্য সত্যই বলেছেন এই জন্য তিনি সিদ্দিক সম্মানিত দর্শক আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে আবার গুরুত্বপূর্ণ আলোচনা হবে ততক্ষণ আপনারা আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে ইসলামী পথ ধরে চলে জুলুম আর বখিলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে তাকে আল্লাহ পছন্দ করে বেশি বখিল না হওয়া বেশি খরচ না করে শেখ আব্দুল কাইম তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে শরীয়ত দিয়ে তাজকিয়াত নফস করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করতে ইনসাফ কায়েম করাটাকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ইমান এটাই আসল করুন শুধু আল্লাহ তালার উপর ভরসা কেননা আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী কাল সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় he faces.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 যেন আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা শুনে মানার তৌফিক দান করেন এবং ইহকালে ও পরকালে আল্লাহ আপনাদের সুখে রাখেন আল্লাহ আমিন আপনাদের সার্বিক কল্যাণ কামনা করো তো আমরা বলতে চাচ্ছি যে সত্য মিথ্যার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিষয় যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালা কাছে চেয়েছেন যে আল্লাহ তুমি আমাকে সত্যবাদী হিসাবে রাখো যেটা আল্লাহ তালা আমাদের নবীকে বলতে বলেছেন আমরা বলছিলাম যে আমাদের সত্য বলার বিষয়টি আমরা যারা দিন প্রচার করছি তাদের ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আলোচনা করি আল্লাহ তালা তাদেরকে লক্ষ্য করে বলেন আমানু ইনজা ফাসে কুনবে নাবাইন ফতাবাইনু আন্তুসিবু কমান বে জাহালাতিন ফাতুস ফাতুসবেহু আলামা ফালতুম নাদেমিন হে ইমানদারগণ যখন তোমাদের কাছে কেউ কোনো দিনের কথা বা দুনিয়াবি কথা নিয়ে আসবে ফাতাবাইয়ানো তখন তোমরা তা তদন্ত করে দেখো কথাটি সত্য কি মিথ্যে বিষয়টি কেমন তা খুব তদন্ত করে দেখো আন্তুসিবু কমান বেজাহালাতিন না জেনে না বুঝে তদন্ত না করে যদি একটা কথা বলে বসো তাহলে তোমরা অপমান হয়ে যাবে কেন না বুঝে একটা কথা বলে দিয়েছ দেখেছ যে সেটা মিথ্যা হয়ে গেছে এই জন্য আল্লাহ তালা বলছেন যে তোমাদের কাছে কোনো সংবাদ আসলে তোমরা তা তদন্ত করে দেখো তো সামাজিক বিষয়টি যদি তদন্তের ব্যাপারে এত গুরুত্ব রাখে তাহলে শরীয়তের বিষয়টি তদন্তের ব্যাপারে কত গুরুত্ব রাখে যে জিনিসটি আমাদের নির্ভর করে জাহান্নাম জান্নাত পাওয়া আমরা যদি শরীয়তের কথা সঠিক মেনে চলি তাহলে জান্নাত পাব আর শরীয়তের কথা বেঠিক মেনে চলি তাহলে জাহান্নাম হবে তো আল্লাহ তালা আমভাবে বলছেন তোমাদের কাছে কোনো সংবাদ যদি কোনো ফাঁসেক বা কোনো অবুজ ব্যক্তি নিয়ে আসে তাহলে সেটা তদন্ত করে দেখো কেননা যে ব্যক্তি নিয়ে আসছে সেও তো মন্দ হতে পারে আল্লাহ তালা সেটাই বলেছেন বা হয়তো বা একজন রূপক এসেছে বাহ্যিকভাবে তাকে ফাঁসেক বোঝা যায় না কিন্তু যা বলছে তা মিথ্যা এটা হতে পারে কাজেই তোমরা তার কথাটি তদন্ত করো তদন্ত না করেই যদি তার প্রতি ক্ষিপ্ত হয়ে বসো তাহলে তো এটা ভুল হয়ে যাবে হাতে বিমনা আবি বালতা রাজি আল্লাহ তালা আনহর কথা তো আপনারা সবাই জানেন হাতে বিমনা আবি বালতা একজন বিশিষ্ট সাহাবি তিনি রাসুল সাল্লাহ আলি সাল্লামের কিছু কথা গোপনভাবে মক্কার লোককে জানাতে চেয়েছিলেন তো আল্লাহ তালা এইটা আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছিলেন তখন আল্লাহ রসুল আলী রাজি আল্লাহ তালানহ আরও কয়েকজনকে বললেন তোমরা রওজায়ে খাক নামক একটি জায়গায় সেখানে যাও সেখানে গিয়ে একজন বৃদ্ধা মহিলাকে পাবা তোমরা তার কাছে দেখো তার কাছে একটি পত্র রয়েছে আলী রাজি আল্লাহ তালাহ বলেন যে আমরা যেতে যেতে যেতে যেতে সেখানে চলে গেলাম ঠিক যখন আমরা রজায়ে খাকে পৌঁছেছি তখন আমরা সেই বৃদ্ধা মহিলাকে পেয়ে নিলাম আমরা তাকে বললাম যে তোমার কাছে একটি পত্র রয়েছে তা আমাদের প্রদান করো মহিলাটি বলল আমার কাছে কোনো পত্র নেই আলী রাজি আল্লাহ বললেন না তোমার কাছে আছে সে জোরালোভাবেই নাকচ করল যে আমার কাছে কোনো পত্র নেই আলী রাজি আল্লাহ তালাহ বললেন দেখো আমাদের নবী মিথ্যা কথা বলেননি তিনি যা বলেছেন তা সত্য সত্যই বলেছেন তুমি যদি পত্র বের না করো তাহলে আমরা তোমাকে নগ্ন করে তোমার নিকট থেকে পত্র বের করবই মহিলা এনাদের গতি দেখে নিরুপায় হয়ে সে তার পত্রটি এক বর্ণনায় চুলের মধ্য থেকে আর এক বর্ণনায় তার কাপড়ের ভাঁজের মধ্যে থেকে বের করে দিল তারা পত্রটি নিয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে চলে গেলেন আল্লাহ রসুল হাত আবি বাল তাকে ডাকলেন সেখানে ওমর রাজি আল্লাহ তালানো উপস্থিত ছিলেন ওমর রাজি আল্লাহ তালানো বললেন আল্লাহ রসুল অনুমতি দেন হাত আবি বাল তাকে হত্যা করি তখন আল্লাহ রসুল বলেন ওমার হাত এব একজন বাদ্রি সাহাবি তদন্ত না করে বিষয়টি তাকে জিজ্ঞাসা না করে তার উপরে এইরূপ আচরণ করা ঠিক হবে না সম্মানিত দর্শক মণ্ডলী দেখুন তদন্তের বিষয়টি কত গুরুত্বপূর্ণ তদন্ত না করে যদি রাসুল সাল্লাহ আলি সাল্লাম উমার রাজিয়াল্লাহ তালানকে অনুমতি দিতেন তাহলে একটা ভুল কাজ হয়ে যেত আল্লাহ রসুল বললেন বলো হাতে তুমি এই কাজ কেন করেছ তুমি আমার গোপন কথা মক্কার কাফেরদেরকে জানানোর জন্য উদ্বুদ্ধ হলে কেন তখন হাতে বলল দেখুন আপনাদের সবার আত্মীয় স্বজন রয়েছে যারা মক্কা থেকে মদিনে হিজরত করে এসেছে তাদের সবার আত্মীয় স্বজন রয়েছে এদের যাদের ছেলে মেয়ে আহাল পরিবার পিতামাতা রয়েছে তাদের সহযোগিতা করার মতো মক্কাতে সবাই লোক রয়েছে কিন্তু আমি এমন এক ব্যক্তি আমার কোনো লোক মক্কায় নেই যারা আমার পরিবারের সহযোগিতা করবে আমি মনে করলাম যে রাসুলের কিছু গোপন কথা মক্কার কাফেরদেরকে জানিয়ে দিই তাহলে তারা আমাকে সহযোগী মনে করে আমার আহল পরিবার উপরে তারা ভালো ধারণা রাখবে এবং তারা সহযোগিতা করবে এবং তারা সার্বিক সমস্যায় আমার পরিবারকে দেখাশোনা করবে এই কারণে আমি এই কাজটা করেছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম শুনে বললেন আচ্ছা ঠিক আছে তবে এইরকম গোপন কথা কাউকে প্রকাশ করা ঠিক নয় তার বিবরণ শুনে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার উপরে কোনো কঠোর মন্তব্য কঠোর পদক্ষেপ নিলেন না যেটা উমার রাজি আল্লাহ তালানো চাচ্ছিলেন অত্র বিবরণে খুব স্পষ্টভাবে প্রমাণিত হয় যে কোনো বিষয় তদন্ত না করে কোনো সিদ্ধান্তে পৌঁছা ঠিক নয় যেটা হয়ে যাবে অপমানের কাজ এরকম কাজ জালেমি করে অত্যাচারী করে এরকম কাজ রাগের ওপরে প্রকাশ পায় ক্ষোভের ওপরে প্রকাশ পাই কখনো ভুলেও আমরা কার প্রতি না বুঝে তদন্ত না করে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করব না করলেই তা হয়ে যাবে আমাদের জন্য অপমানের ব্যাপার যেটা আল্লাহ তালা বললেন আন্তুসিবু কৌমান বে জাহালাতিন তোমরা না বুঝে না জেনে যদি কোনো সম্প্রদায়ের উপরে কোনো পদক্ষেপ নিয়ে বসো তাহলে তোমরা অপমান হয়ে যাবে এই কথাটির প্রতি গুরুত্ব আরোপ করে আল্লাহ আল্লাহতালার এই বাণীর প্রতি গুরুত্ব আরোপ করে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আবু আনহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন কাফাবিল মারে কাদেমান আইহাদ্দেসাবি সামিয়া একজন মানুষের মৃত্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলবে কোনো প্রচারক কোনো দিন ধর্মের লেখক দিনের উপরে কোনো ব্যক্তি মন্তব্য করছে এই মন্তব্য করা ব্যক্তি যদি তদন্ত না করে শরীয়তের কোনো কথা বলে তাহলে সে অবশ্যই মিথ্যুক হবে অত্র হাদিসটি বিশেষভাবে যারা দিন প্রচার করছি যারা আল্লাহর বিধানকে মানুষের সামনে প্রচার করছি তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ কথা যদি দলিল সহ না বলি তাহলেও সেটা মিথ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে দলিল সহ না বললে সেটা মানুষের কথা হবে সেটা মিথ্যা হবেই স্বাভাবিক আর যদি কোনো কথা রাসুলের উপরে আরোপ করে দিই যেটা আল্লাহ রসুল বলেননি আল্লাহর উপরে আরোপ করে দিলাম যেটা আল্লাহ বলেননি তো আল্লাহ তালা বলেছেন ওই লোকের চেয়ে মিথ্যাবাদী কে হতে পারে যে আমার উপরে মিথ্যা আরোপ করে বললাম যে আল্লাহ তালা বলেছেন তাহলে এই ব্যক্তি হবে সবচেয়ে বড় অপরাধী এই ব্যক্তি হবে সবচেয়ে বড় গুণাগার আর বললাম যে এই কথা আল্লাহ রসুল বলেছেন আসলে আল্লাহ রসুল বলেছেন কি না তা আমরা একটুকু তদন্ত করে দেখলাম না যেমন একটি বই আছে কেউ যদি এক অক্ত সলাৎ কাজা করে তাহলে আশি হোক বা তাকে জাহান নামে থাকতে হবে এই কথাটা একেবারে নগদ মিথ্যা কথা তার চিরদিন জাহান্নাম হতে পারে নাও হতে পারে আল্লাহ তালার দয়ে সলাত আদায় না করলে মানুষ বড় গুণাগার হবে সলাৎকে অবজ্ঞা করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে সলাত আদায় না করলে অতীতের যারা বিদ্যান ছিলেন তারা বলেছেন তাকে হত্যা করতে হবে যেমন এমাম মাহমুদিন হাম্বল রাহেমাহুল্লাহ বলেছেন এমাম আবু হানিফা রেহমহল্লা বলেছেন কেউ যদি সলাত আদায় না করে তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে আমরা বলতে চাচ্ছি যে সলাৎ আদায় না করলে সে মহাপাপী হবে সলাত আদায় না করলে সে বড় গুণাগার হবে কিন্তু একজন মানুষ অক্ত সলাত আদায় না করলে আসি হোক বা জাহান নামে থাকতে হবে এই কথা একেবারেই মিথ্যে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ কথা পেশ করে সতর্ক করছিলাম সাথে সাথে যারা দিন প্রচার করে তাদেরকে বিশেষভাবে সতর্ক করছিলাম আপনারা মিথ্যা প্রচার করা থেকে সাবধান থাকুন বেঁচে থাকুন নইলে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 পায়ের নিচে বাংলা মানবতার সমাধান